সম্মানিত ভাতৃমণ্ডলী এ পর্যায়ে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম তার বিষয় একজন সফল কর্মীর আচরণ ও বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নাহমাদুহু আনসল্লি আল্লাহ রাসুলহিল কারিম আম্মাবাদ হাউজুবিল্লাহিমিনাশাইতানিরাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল তুবতিলু আমালাকুম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চব্বিশতম তাবলিগে ইস্তেমার সম্মানিত মোহতারাম সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সর্বপর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ভ্রাতৃমণ্ডলী পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আমার বক্তৃতার প্রারম্ভে আপনাদেরকে আন্তরিক মহারাগত জানাচ্ছি আপনারা বিষয় ইতিপূর্বেই শুনেছেন আমার বিষয় হচ্ছে একজন সফল কর্মীর আচরণ ও বৈশিষ্ট্য একটা সংগঠনকে তার স্বীয় মানে পৌঁছানোর জন্য নিবেদিত প্রাণ একদল সফল কর্মী কর্মীর অত্যাবশ্যক আপনারা বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় শাখা পর্যায়ের অনেক কর্মী দায়িত্বশীল সমবেত হয়েছেন সবাই জানেন কর্মী যদি সক্রিয় না হয় সেখানকার কাজ কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় এজন্য আজকের আহলেদিস আন্দোলনের ময়দানে একজন সক্রিয় কর্মী এবং সবল কর্মী অবশ্যই প্রয়োজন আপনারা কি মনে করেন যদি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের কর্মীরা সক্রিয়ভাবে কাজ করেন একজন সফল কর্মীর আচরণ এবং বৈশিষ্ট্য তাদের ভিতরে থাকে তাহলে অবশ্যই সংগঠন সিও মঞ্জিল মকসিদের দিকে ধাবিত হবে এতে কোনো সন্দেহ নেই আমি আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে প্রশ্ন রাখতে চাই আপনারা কি সবল কর্মী হতে চান সবাইকে বলছি আপনারা কি সবল কর্মী হতে চান যদি চান তাহলে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা বিশেষ পয়েন্টে আলোচনা করব এই যোগ্যতাগুলো অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে আমাদেরকে কিছু আচরণ আমাদের কার্যকলাপে আনতে হবে এবং আমাদের কিছু বৈশিষ্ট্য অবশ্যই ময়দানে রাখতে হবে তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমরা একজন সবল কর্মীর আচরণ এবং বৈশিষ্ট্য আমাদের ভিতরে যদি এসে যায় তাহলে আহলে আদিস আন্দোলন বাংলাদেশ যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ময়দানে নেমেছে এই উদ্দেশ্য এবং লক্ষ্য সবল হবে এবং এই আন্দোলন সর্বপর্যায়ে মানুষের কর্ণকুহরে পৌঁছে যাবে আপনারা জানেন বেশ কয়েক বছর আগে আমাদের বিরুদ্ধে জঙ্গিবাদের যে তহমত দেওয়া হয়েছিল প্রকৃতপক্ষে আমরা মানুষের অন্তরকে পরি মানুষের অন্তরকে নাড়া দিতে চাই তাদেরকে আল্লামুখী করতে চাই আমরা অন্য কিছু তাদেরকে আহ্বান জানাতে চাই না এই উদ্দেশ্য নিয়েই আহলে আদিস আন্দোলন বাংলাদেশ পদযাত্রা শুরু করেছে এবং সেভাবেই আন্দোলন পরিচালিত হচ্ছে আমি আপনাদের সামনে মূল বিষয়ের দিকে এখন ফিরে যাচ্ছি আমি কয়েকটা বিষয়ে আচরণ সম্পর্কিত কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি প্রথম যে আচরণগত দিক আমাদের ভিতরে আনতে হবে সেটা হচ্ছে এই যে খালেজ তৌহিদে বিশ্বাস করতে হবে কি ভাই আমরা তৌহিদকে নির্ভেজালভাবে বিশ্বাস করতে না চাই না ভেজালভাবে বিশ্বাস করতে চাই কয়েকদিন আগে একজন আমাদেরই এক ভাইকে আহ্বান জানালাম নওদাপাড়ায় অবশ্যই তাবলিগ ইস্তেমায় যেতে হবে আমার কাছে বললেন দেশের যে পরিস্থিতি কি হয় না হয় কি করি স্পষ্টভাবে বললাম পরিস্থিতি যাই হোক আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করেছি মহান রব্বুল আলমিন আমাদের রক্ষাকর্তা সুতরাং যা হয় হবে আমি আল্লাহ রাস্তায় চলছি কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাকে সেটাই দেখবেন ঠিক কিনা বলেন যদি তাই হয় তাহলে এই ধরনের কোনো কথা বলার সুযোগ সেখানে আছে কি অবশ্যই নেই আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন দেখেন সুরা ইব্রাহিমের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আপনি আপনি কি লক্ষ্য করে দেখেন নাই পবিত্র বাণীর উদাহরণ আল্লাহ কেমন করে বর্ণনা করেছেন ওটা একটি বৃক্ষ সদৃশ যার বৃক্ষমূল সুদৃঢ় এবং শাখা প্রশাখা ঊর্ধ্ব দেশে বিস্তৃত কি মহান রব্বুল আলমিন আমাদেরকে এরকম ধরনের দৃষ্টান্ত দিয়ে তিনি আমাদের ভিতরে তৌহিদের খালেজ যে বিশ্বাস এই বিশ্বাসটা তিনি আনতে চেয়েছেন এ বিষয়ে অনেক কথা বলা যায় আমি যেহেতু সময় আমাদের একটা নির্ধারিত এই জন্য বিস্তারিত বলতে পারবো না আপনাদেরকে অনুরোধ করব অন্তত আন্তরিকতার সঙ্গে শ্রবণ করবেন এবং সেভাবে যেন আমরা ময়দানে আচরণ করতে পারি আমাদের আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে উজাড় করে দিতে পারি সেভাবে আমরা যেন সবাই সচেষ্ট হই এই আহ্বান এবং অনুরোধ রাখবো দ্বিতীয় নম্বর আমি যেটা বলছি সেটা সুন্নতের পূর্ণ ইত্তেবা সুন্নত মানার ক্ষেত্রে পূর্ণভাবে ইত্তেবা করতে হবে সেখানে কোনো সন্দেহ সংশয় আনলে চলবে না আমরা অনেক ক্ষেত্রে বলি যে এটা হাদিসে আছে ঠিক কিন্তু আমরা তো জানি অনেক আগের থেকে আমাদের ভিতরে এইটা প্রচলিত তাহলে আমাদের এত বড় বড় আলেম তারা কি এটা জানেন না বলেন এই ধরনের কথা বলার কোনো অবকাশ আছে কি অবশ্যই নেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আপনি বলুন তোমরা যদি আল্লাহর প্রতি মহব্বত করতে চাও তাহলে আমার অনুসরণ করে চলো ফলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের পাপ রাশিকে মার্জনা করে দিবেন বস্তুত আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল অতীব দয়াশীল কি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে হলে আমাদের মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাকে ভালোবাসতে হবে কিনা কেমনভাবে ভালোবাসবেন রসুলের কথা শুনলেন বুঝলেন মেনে নিলেন কিন্তু অজুহাত দেখালেন যে এতদিন ধরে এটা চলে আসছে এতদিনকার লোক এটা কি জানে না এই কথা বলবেন না আপনি যে কথাটা দলিল সহকারে শ্রবণ করেছেন জেনেছেন সেটা সঙ্গে সঙ্গে মেনে নেবেন এবং আমল করা শুরু করবেন অবশ্যই আমাদেরকে এখানে কোন রকম প্রশ্ন করার অবকাশ নেই কোন রকম এড়িয়ে যাওয়ার কোনো এখানে অবকাশ নেই বরং শুনলাম এবং মেনে নিলাম এই প্রক্রিয়া অবশ্যই সন্ন্যতকে মেনে চলতে হবে তিন নম্বর যেটা বলছি সেটা সর্বদা জিহাদি জজবা মুমিনের জেন্দেগি হবে জিয়াদের জেন্দেগি মুমিন কোন রকমে অসত্যকে গ্রহণ করবে না তারা সত্যকে গ্রহণ করবে এবং সে পথেই চলবে কোন রকম পিছনের দিক ফিরে তাকাবে না আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন দেখেন সুরা হুজুরাত পনের নম্বর আয়াত মহান রব্বুল আলমিন বলছেন তারাই মুমিন যারা আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনয়ন করার পর সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে থাকে তারাই সত্যনিষ্ঠ যারা আল্লাহর প্রতি ইমান এনেছে রসুলের প্রতি ইমান এনেছে তারা কোনো বিষয়ে সন্দেহ পোষণ করতে পারে না বরং তারা জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে যাবে তার থেকে তারা পিছপা হবে না এখন মুশকিল হলো জিহাদের ব্যাখ্যা নিয়ে এই ব্যাখ্যা নিয়েই বর্তমান আমাদের দেশে শুধু নয় সমগ্র পৃথিবীতে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে জিহাদ শব্দের অর্থ সর্বাত্মক প্রচেষ্টা বাংলায় যেটা বলে আমার ভিতরে আমি একটা গুণা করছি আমি একটা অন্যায় কাজ করে চলছি এটা কোরআন এবং হাদিস গ্রহণ করছে না এর বিভক্কে কথা বলছে তখন এখানে আমার জিহাদ সর্বাত্মক প্রচেষ্টা হবে যে আমার এই গুণা করা চলবে না এটার থেকে আমাকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে এই প্রচেষ্টা এই সর্বাত্মক প্রচেষ্টার নামই জিহাদ কি বুঝছেন আপনারা জিহাদের সংজ্ঞা একদল বিভ্রান্তকারী তারা ব্যাখ্যা করেন ময়দানে নামতে হবে অস্ত্র ধরতে হবে এবং সব কিছু উড়িয়ে দিতে হবে তারা বলেন এর নাম জিহাদ এটা তাদের কপল কল্পিত সংজ্ঞা এটা কালেও ইসলাম এই সংজ্ঞা দেয়নি সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে প্রকৃত কোরআন এবং সৈয়াদিদের বিধান আগে নিজের ভিতরে আগে পরিবারে আগে সমাজে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালাতে হবে তা না করে আমার ভিতরে কি আছে তা না দেখে পরিবারে না দেখে আমার সমাজে না দেখে আমি একেবার সব কিছু নিয়ে লড়াই করলাম যারা অন্যায়ের পথে আছে তাদের বিরুদ্ধে কি ভাই আগে আমাকে পরিশুদ্ধ করতে হবে না আগে আমার পরিবারকে পরিশুদ্ধ করতে হবে না আগে আমার সমাজকে দাওয়াত দিতে হবে না কিছু না করে আগেই আমি একেবারে চলে গেলাম মানে ক্লাস ওয়ানে আর ক্লাস টুতে না পড়ে আমি এম এতে ভর্তি হয়ে গেলাম হবে অবশ্যই হবে না ভুল বুঝবে বুঝেছেন অনেকেই আশা করি এটা আমাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে গেছে মোতারাম আমিরের জামাত তার ভাষণের মাধ্যমেও আমার মনে হয় স্পষ্ট হয়ে গেছে উনার লেখা একমত দিন পদ্ধতি আমাদের বিভিন্ন রকম বই আছে তার মাধ্যমেও এটা স্পষ্টভাবে বলা হয়েছে আর সবাই সে বইটা পেয়ে গেছেন আশা করি এটা স্পষ্ট হয়ে গেছে এ বিষয়ে আর বেশি কথা বলার নেই এরপরে আমি যেটা বলতে যাচ্ছি সেটা সকল বিষয়ে আল্লাহকে ভয় করা ও তার নিকটে বিনীত হওয়া সকল বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে এবং তার নিকটে বিনীত হতে হবে প্রত্যেকটা মুমিনের এরকম আচরণ অবশ্যই প্রয়োজন এতে কোনো সন্দেহ নেই মহান রব্বুল আলমিন বলছেন সুরার রহমানের ছেচল্লিশ নম্বর আয়াতে তিনি বলছেন যে ব্যক্তি তার স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় পোষণ করে তার জন্য দুটি জান্নাত রয়েছে সুমান আল্লাহ বেহামদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে আমাদের কৃতকর্মের হিসাব তার কাছে দাখিল করতে হবে তার সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের হিসাব নিকাশ দিতে হবে এই অবস্থার সম্মুখীন হওয়ার আগে যিনি এই বিষয়ে ভয় করেন আল্লাহর সম্মুখে যাওয়ার আগে যিনি চিন্তা চেতনা করেন যিনি চিন্তা ভাবনায় নিয়োজিত থাকেন এবং আল্লাহর ভয়ে পাপ রাশিকে বর্জন করেন এবং সর্বত্র তিনি আল্লাহর এই ভয় স্মরণ করে নিজেকে আল্লাহর পথে নিয়োজিত রাখেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তার জন্য দুটি জান্নাত রয়েছে সোমানি বেহান্দি আপনারা জানেন আমরাও যখন কাজ করি আমরা যখন সংগঠনের কাজ করি আমরা যখন দাওয়াতে দিনের কাজ করি তখন অনেকেই বিভিন্ন অজুহাত দিয়ে অনেক কিছু থেকে পিসপা হওয়ার চেষ্টা করি আমরা মনে করি যে আমার এই পার্থিব জীবনের যে কাজকর্ম রয়েছে সেটাই গুরুত্বপূর্ণ বেশি এটা একটু কম গুরুত্বপূর্ণ এই চিন্তা ভাবনা করে আমরা কিন্তু সেভাবে চলি আপনারা অনেকেই শুনেছেন আমাদের ইস্তেমার পূর্বে বেশ কয়েকদিন আগে বগুড়া জেলার দুপসাচি উপজেলার আমাদের সভাপতি ভাই তার ছেলেকে অপহরণ করা হয়েছিল মাত্র সাত আট বছর বয়সের একটা কিশোর তাকে অপহরণ করার পরে বিভিন্নভাবে সন্ত্রাসীরা চাবাদ চাঁদা দাবি করেছিল উনি প্রথম পর্যায়ের কয়েক হাজার টাকা দিয়েছিলেন পরে যখন এক এক করে টাকার পরিমাণ বৃদ্ধি করছে তখন উনি বললেন যে আমার নিশ্চয়তা আপনার দেন ছেলের তারপর যত টাকা চান আমি টাকা দিতে রাজি আছি এই বিষয়ে কথাবার্তা বলার ভিতরে দেখা গেল কিছুদিন কেটে গেছে একদিন হঠাৎ করে তার বাড়ির পাশে এক মাঠে ছেলের লাশ পাওয়া গেল যখন ছেলের লাশ পাওয়া গেছে নিজের এই ছোট ছেলের লাশ যখন দেখা গেছে আমরা কেন্দ্রের থেকে তাৎক্ষণিকভাবে জানতে পারিনি পরে জেনেছি জানাজা পরে নতারাম আমিরে জামাত ওনার সঙ্গে কথা বলেছেন আমরাও পরে ওনার সঙ্গে কথা বলেছি ওই অবস্থার ভিতরে জানাজা সম্পন্ন করে যেহেতু সামনে ইস্তেমা উনি ইস্তেমার কাজে বেরিয়ে গিয়েছেন যেহেতু তার তিনি দায়িত্বশীল তিনি তো বসে থাকতে পারেন না ছেলের এই শোককে উপেক্ষা করে তিনি কিন্তু জানাজা পড়েই কুপন এবং বিভিন্ন রকম কাগজপত্র নিয়ে উনি দাওয়াতের কাছে কিন্তু বেরিয়ে চলে গেছেন আমাদের অনেক কর্মী আছেন যাদের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত সামান্য কারণে আমরা কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে আমরা কিন্তু পিসপা হয়ে যাই কাজে কিন্তু সামনে অগ্রসর হই না আমাদের ওই ভাইয়ের দৃষ্টান্ত আমাদের নেওয়া কি উচিত নয় যে তার ছোট্ট নিষ্পাপ শিশুকে এভাবে জানাজা পড়িয়ে উনি কাজে বেরিয়ে গেলেন আর আমরা অনেকেই এই পজিশনে কিন্তু অজুহাত পেশ করতাম যে এই অবস্থা আমি কিভাবে কাজে বের হই তাই নয় কি ভাই যারা আল্লাহর দিনের দায়ী তারা অবশ্যই বসে থাকতে পারেন না তারা এভাবেই আল্লাহকে ভয় করে তাদের আসল কাজকে বাস্তবায়িত করার জন্য জমিনে ঝাঁপিয়ে পড়েন কোন রকম কোনো কিছু অজুহাত পেশ করেন না আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন এই ক্ষেত্রে আমাদেরকে একটা নয় দুটো জান্নাতের অদা তিনি করেছেন এই জান্নাত পাওয়া আমাদের জন্য সবার কামনা হওয়া উচিত কিনা বলেন যদি তাই হয়ে থাকে তাহলে অনুরোধ করব যেরকম আচরণ আমাদের করতে হবে এরকম কার্যকলাপে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে আমি এরপরে যেটা বলতে যাচ্ছি সেটা এই লজ্জাশীলতা ও আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা নিজেকে যদি আমি গড়ে তুলতে না পারি নিজেকে প্রকৃত পক্ষে আমি ইসলাহ না করতে পারি তাহলে আমার পক্ষে একজন সবল কর্মী হওয়া আদৌ সম্ভবপর নয় কি সম্ভবপর আপনারা মনে করেন অবশ্যই সম্ভবপর নয় আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন দেখেন সুরা আলী ইমরানের একশো দুই নম্বর হাতে মহান রব্বুল আলমিন বলছেন হে মোমিনগণ তোমরা যথোপযুক্তভাবে আল্লাহকে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উদ্দেশ্য করে এই বলছেন যে যত উপযুক্তভাবে মুসলমান হতে হবে এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা চলবে না এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যেটা একটা বাস্তব আচরণ হওয়া উচিত প্রত্যেকটা সবল কর্মীর যে অবশ্যই আমাদেরকে যথোপযুক্তভাবে প্রকৃত মমিন হতে হবে এবং সেভাবে আমাদেরকে জমিনে চলাফেরা করতে হবে আমি কতগুলো বৈশিষ্ট্যগত দিক বলছি যেহেতু সময় কম হয়ে গেছে আমি আপনাদেরকে এতগুলো অত্যন্ত সংক্ষিপ্তভাবে স্মরণ করিয়ে দিয়েই আমার বক্তৃতা শেষ করার জন্য চেষ্টা করব প্রথম যেটা বলবো সেটা নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমরা যারা উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে বলবো যে আমরা আমাদের নেতৃত্বে আমরা কি শ্রদ্ধাশীল নই কি মনে করেন আপনারা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আমাদের নেতৃত্বের প্রতি আমরা কি সবাই শ্রদ্ধাশীল আছি যদি নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল না থাকি তাহলে কি আন্দোলন সামনে অগ্রসর হবে কোন রকম সন্দেহ পোষণ করেন যে কোরআন এবং সই হাদিসের বাইরে আপনাদেরকে কেন্দ্র থেকে কোনো নির্দেশ আমরা দেই যদি না দেই তাহলে আপনাদের অবশ্যই আমাদের কেন্দ্রের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে মহান রব্বুল আলমিন বলছেন সুরা আল ইমরানের উনষাট নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে মোমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলেরও এবং তোমাদের মধ্য হতে নির্বাচিত নেতৃবর্গের আনুগত্য করো কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দিলে ওটাকে আল্লাহ ও তদীয় রসুলের বিধানের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা প্রকৃতই আল্লাহ তার রসুলের প্রতি ইমান পোষণ করে থাকো এটাই তোমাদের জন্য উত্তম এবং পরিণাম হিসাবে অতি সুন্দর যদি কোনো ব্যাপারে আমাদের ভিতরে মতানৈক্য পরিলক্ষিত হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে যেতে হবে কোন রকমের যুক্তি পেশ করা চলবে না আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানে ফয়সালা হয়ে যায় নির্দ্বিধায় আপনাকে আমাকে সবাইকে সেই ফয়সালা মেনে নিতে হবে কি আপনারা সেই ফয়সালা মেনে নিতে সবাই কি রাজি আছেন যদি রাজি থাকেন তাহলেই প্রকৃতপক্ষে কোরআন এবং সই হাদিসকে মানা হবে তা না হলে যুক্তি পেশ করলে সেখানে কোরআন এবং সই হাদিসকে সঠিকভাবে মানা সম্ভবপর হবে না দুই নম্বর বৈশিষ্ট্যগত দিক আমি আপনাদের যেটা বলতে যাচ্ছি সেটা হলো এই আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা ও ক্ষমা সুন্দর আচরণ করা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা ও ক্ষমা সুন্দর আচরণ করা মহান রব্বুল আলমিন সুরাত আগামনের চোদ্দ নম্বর আয়াতে বলছেন হে মোমিনগণ তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততির মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু রয়েছে অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক হয়ে থাকো যদি তোমরা তাদেরকে মার্জনা করো তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদেরকে ক্ষমা করো তবে মনে রেখো নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল পরম করুণা নিধান প্রকৃতপক্ষে পক্ষে দোষ মানুষের ভিতরে হবে কিছু দোষ এসে যাবে তার দোষ সংশোধনের জন্য অবশ্যই তাতে কিছু সুযোগ দিতে হবে সুযোগ না দিয়েই যদি আপনি সিদ্ধান্ত কঠিন করেন তাহলে তার সেই সংশোধনের সুযোগটা রহিত হয়ে যাবে এজন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টি সেখানে দিলে হয়তো উনি সেটা সংশোধন হতেও পারেন এমন অনেকেই দেখা গিয়েছে যে অনেকেই সংশোধিত হন আর জিত এবং অহমিকা যারা করেন তাদের সংশোধন করা আদৌ সম্ভবপর নয় তাদের ব্যাপারে আল্লাহর কাছে ফয়সালা দিয়ে দিলাম তারা যা খুশি তাই করবে তাতে কিছু আপনা আপনি এবং আমি দায়ী থাকব না তবে সুযোগ দিতে হবে তাদের সংশোধনের জন্য তিন নম্বর পরামর্শের ইসলামী নীতি অনুসরণ করা ও তার ভিত্তিতে কাজ করা পরামর্শের ইসলামী নীতি অনুসরণ করতে হবে এবং তার ভিত্তিতে কাজকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে মহান রব্বুল আলমিন সুরা আল ইমরানের একশো উনষট্ট ষাট নম্বর আয়াতে স্পষ্টভাবে এই সম্পর্কে বলছেন মহান রব্বুল আলমিন বলছেন আপনি আল্লাহর অনুগ্রহ বলে তাদের জন্য বিনম্র হয়েছেন যদি আপনি রূঢ় ও পাষাণ হৃদয়ে হতেন তবে নিশ্চয়ই তারা আপনার নিকট হতে বিচ্ছিন্ন হয়ে থাকত সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং তাদের উদ্ভূত সমস্যা নিয়ে তাদের পরামর্শ গ্রহণ করুন অতঃপর আপনি যে সিদ্ধান্তে উপনীত হবেন তার জন্য আল্লাহর উপর ভরসা করুন নিশ্চয় আল্লাহ তার উপর নির্ভরশীল বান্দাদেরকে ভালোবাসেন সুতরাং ক্ষমা করতে হবে পরামর্শ নিতে হবে পরামর্শ নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই সিদ্ধান্তে অবশ্যই সেখানে অটল থাকতে হবে সেখানে সিদ্ধান্ত পরিবর্তন সেখানে আর কিছু করা চলবে না যে সিদ্ধান্ত আসবে অবশ্যই সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার জন্য চেষ্টা করতে হবে চার নম্বর সংগঠনের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া আপনারা বলেন আমরা যদি সংগঠনের স্বার্থ ব্যক্তি স্বার্থে ঊর্ধ্বে না দিতাম আজকে এখানে অনেকেই উপস্থিত হতে পারতাম না ঠিক কিনা অনেকেই সংগঠনের সিদ্ধান্তকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছি অনেকের বাড়ির সমস্যা আছে অনেকের চাকরির সমস্যা আছে অনেকের আরও অনেক কিছু সমস্যা আছে তারা সেই সমস্যাকে তোয়াক্কা না করে ছুটে এসেছেন তাবলিগ ইস্তেমায় কি আলোচনা হয় আলোচনা শুনতে হবে আমাকে বুঝতে হবে আমাকে আমল করতে হবে সেভাবেই কিন্তু তারা এসেছেন আবার অনেকে হয়তো নিজের ব্যক্তি সমস্যাকে প্রাধান্য দিয়ে সেখানে থেকে গেছেন তাদের সেটা ঠিক হয়নি বরং আমাদের যে ভাইয়েরা এই ব্যক্তির স্বার্থকে নগণ্য মনে করে এই স্বার্থকে প্রাধান্য দিয়েছেন এবং এসেছেন তাদেরটাই ঠিক হয়েছে কি মনে করেন আপনারা আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন শোনেন সুরা আসের চোদ্দ নম্বর আয়াতে মহান রব্বুল আলমিন বলছেন হে মোমিনগণ তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও কি আজকে তাবলিগ ইস্তেমাই আসা মানে আল্লাহ সাহায্যকারী হও না হকের আন্দোলনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য এটাও কি একটা জিহাদ নয় যদি তাই হয় তাহলে এখানে যে কোনো মূল্যে উপস্থিত হওয়া দরকার মহান রব্বুল আলমিন এজন্যই আমাদেরকে বলছেন হে মমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমন মারিয়াম তো নাই ঈশা তার শিষ্যদেরকে বলেছিলেন আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হবে শিষ্যগণ বলেছিলেন আমরাই তো আল্লাহর পথে সাহায্যকারী অথবা বনি ইসরায়েলের একদল মুমিন হলো আর একদল কাফের হলো যারা সাহায্য করতে চাইলেন তারা মুমিন হলেন যারা সাহায্য করতে চাইলেন না তারা কাফের হলেন আমি মুমিনদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তিশালী করে দিলাম ফলে তারা বিজয়ী হলো কি ভাই আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে সাহায্য করবেন না কাফেরদেরকে সাহায্য করবেন কি ভাই আপনারা বুঝতে পারছেন না সবাই বলেন কথা বললে পাপ হবে নাকি আল্লাহ কি মুমিনদেরকে সাহায্য করবেন না কাফেরদেরকে সাহায্য করবেন সবার কথা শুনতে যাচ্ছি আপনারা অনেকেই কথা বলতে চাচ্ছেন না কেন আল্লাহ কি মুমিনদেরকে সাহায্য করবেন না কাফেরদেরকে সাহায্য করবেন আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন এবং অবশ্যই আমাদেরকে মুমিন হতে হবে সাংগঠনিক কাজে যখনই ডাকা হবে তখন তখনই উঠে দাঁড়াতে হবে এবং বলতে হবে যে আমি কাজটা সম্পন্ন করব। তাহলেই সবল কর্মী হওয়া যাবে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্যই মুমিন হওয়ার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে এরপরে যেটা বলবো সেটা এই প্রাথমিক সাংগঠনিক ইউনিট হিসাবে সিও পরিবারকে গড়ে তুলতে হবে ভাই পরিবার ঠিক না হলে আমার পক্ষে জমিনে কাজ করা সঠিক হবে আমার পরিবার সঠিক পথে নেই আমি সমাজের লোকদেরকে সঠিক পথে দাওয়াত দিয়ে বেড়ালাম এটা কি হবে ঠিক হবে অবশ্যই ঠিক হবে না অবশ্যই পরিবারকে ঠিক করার জন্য চেষ্টা করতে হবে মহান রব্বুল আলমিন সুরাত তাহরিমের ছয় নম্বর আয়তে বলছেন হে মমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে নরক আগ্নি হতে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে এমন সব ফেরেস্তা নিয়োজিত রয়েছেন যার পাষাণ হৃদয় কঠোর স্বভাব আল্লাহ তাদেরকে যে আদেশ করেন তা তারা অমান্য করে না আর তারা যা করতে আদিষ্ট হয় তাই করে থাকে সুতরাং আজকে এখনকার সময়ে যদি একজন একটা কুকুর আগুনে লাভ দিয়ে পড়ে আর আপনি সেখানে বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন আপনি কুকুরকে রক্ষা করার চেষ্টা করবেন না অবশ্যই চেষ্টা করবেন আমার পরিবার পরিজন জাহান নামের আগুনে জ্বলুক জাহান নামের ইন্ধন হোক জাহান নামের আগুনে প্রজ্বলিত হোক এটা অবশ্যই আপনি আর আমি চাইব না সুতরাং আমাদেরকে অবশ্যইকে পরিবার পরিজনকে হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে এরপরে চরিত্রবান হতে হবে চরিত্রহীন লোক দিয়ে কোনো কাজ সম্পাদন করা আদৌ সম্ভব নয় ইংরেজ মনীষী বলেছেন if your wealth is lost something is lost if your health is lost something is lost if your character is lost everything is lost যদি কেউ তার সম্পদ হারিয়েছে মনে করতে হবে সামান্য কিছু ক্ষতি হয়েছে যদি তার স্বাস্থ্য নষ্ট হয়েছে তাহলে বুঝতে হবে সামান্য কিছু ক্ষত হয়েছে কিন্তু যদি চরিত্র নষ্ট হয়েছে তাহলে বুঝতে হবে তার ক্ষতি হতে আর কিছু বাকি নেই এভরিথিং ইজ লস তার সব কিছু ধ্বংস হয়ে গেছে বর্তমান আমাদের দেশে আমাদের সমাজে আমাদের প্রত্যেকটা পরিবারে চরিত্রহীন লোক তৈরি হয়ে গেছে তাদের অবশ্যই চরিত্রবান করতে হবে এবং আল্লাহর পথে আনার জন্য চেষ্টা করতে হবে মহান রব্বুল আলমিন বলছেন তোমাদের জন্য রয়েছে রসুল সাল্লা সাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ সুরা আহজাব একুশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন সুরা কালামে চার নম্বর আয়াতে বলছেন আমি অবশ্যই আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী একটা হাদিস না বললেই নয় সময় শেষ হয়ে গেছে আপনাদের এইটুকু বলে শেষ করি হরত আবদুল্লাহ আমর রাজান হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাথ করেছেন তোমাদের মধ্যে আমার কাছে সে হলো সবচেয়ে বেশি প্রিয় যার চরিত্র সবচেয়ে উত্তম এমনি আমর এর অন্য বর্ণনা এসেছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে লোক যার চরিত্র উত্তম সৈয়াল বুখারি শুধু তাই নাই আবু দাবুদ এবং আর দারিমে শরীফের আরেকটা হাদিস আছে যেখানে বলা হয়েছে পরিপূর্ণ ইমানদার সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো তাহলে চরিত্রবান হতে হবে চরিত্রহীন লোক দিয়ে কোনো কাজ সম্পাদন করা আদৌ সম্ভবপর নয় এরপরে বিনয়ী হতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরাল বাকারার ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াতে বলছেন তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো তবে এটা অবশ্যই কঠিন কাজ কিন্তু সে সম্বন্ধে বিনয়ী লোকেরা ব্যতীত যারা দৃঢ় বিশ্বাস রাখে যে তারা তাদের প্রভুর সম্মুখে হবে আর তার উপর তার নিকটে ফিরে যাবে এই চিন্তা চেতনা যাদের উপরে থাকবে অবশ্যই তারা বিনয়ী হবে এবং অবশ্যই তারা আল্লাহ রবুল আলমিনের কাছে ফিরে চলবে সকল কাজ এখলাসপূর্ণ হওয়া ইন্না মালা আমালুবিন নিয়ত বুগারি শরীফের প্রথমেই হাদিস আছে আপনারা সবাই জানেন যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল সুতরাং নিয়ত যদি সঠিক না হয় এখলাসপূর্ণ না হয় তাহলে কোনো কাজে ফল পাওয়া যাবে না এরপর রিয়া মুক্ত হতে হবে মোতারাম আমিরের জামাত রিয়া সম্পর্কে খুব যে ভাষণ দিয়েছেন এরপর আর আমার কোনো কথা সেখানে থাকে না অবশ্যই রিয়াকে পরিত্যাগ করতে হবে রিয়া থাকলে কোনো আমল কাজে লাগবে না আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সবল কর্মীর যে আচরণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম আমি আল্লাহর কাছে প্রার্থনা করি হে রব্বুল আলমিন আমাদের সবাইকে এই সবল কর্মের আচরণ এবং বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক ইনায়ত করো হে রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সই হাদিস অনুযায়ী এরকম আচরণ এবং এরকম বৈশিষ্ট্য পালন করে যেন আমরা প্রকৃতপক্ষে সবাই আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এ তৌফিক ইনায়ত করুন সবাই বলুন আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ